উরুয়াহ ইবনু জুবাই রদিয়াল্লাহ হতে বর্ণিত যে তিনি আয়সা রদিয়াল্লাহ তাল্লাহাকে জিজ্ঞেস করলেন অর্থাৎ যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না তবে একজনকে অথবা তোমাদের সত্যাধীন কৃতদাসীকে সুরা আননিসা আয়াত নম্বর তিন এই আয়াতটির অর্থ কি আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন এখানে সেই ইয়াতি মেয়েদের উদ্দেশ্য করা হয়েছে যে তার অভিভাবকের লালন পালনে থাকে অতপর সেই অভিভাবক তার রূপলাবণ্য ও ধন সম্পদে আকৃষ্ট হয়ে তার সমমানের মেয়েদের প্রচলিত মাহর থেকে কম দিয়ে তাকে বিয়ে করতে চায় অতএব যদি মাহর পূর্ণ করার ব্যাপারে এদের প্রতি ইনসাফ করতে না পারে তবে ওই অভিভাবকদেরকে নিষেধ করা হয়েছে এদের বিবাহ করতে এবং নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যতীত অন্য মেয়েদের তোমরা বিবাহ করবে আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন অতপর লোকেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এ সম্পর্কে জানতে চাইলে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন অর্থাৎ আর লোকেরা আপনার কাছে নারীদের সম্বন্ধে বিধান জানতে চায় বলুন আল্লাহ তাদের সম্বন্ধে তোমাদের ব্যবস্থা দিচ্ছেন সুরান নিসা আয়াত নম্বর একশো সাতাইশ আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন আল্লাহ তালা এই আয়াতে বর্ণনা করেন যে ইয়াতি মেয়েরা সুন্দরী ও সম্পদশালিনী হলে অভিভাবকরা তাদের বিয়ে করতে আগ্রহী হয় কিন্তু পূর্ণ মাহর প্রদান করে না আবার ইয়াতি মেয়েরা গরিব হলে এবং সুশ্রী না হলে তাদের বিয়ে করতে চায় না বরং অন্য মেয়ে তালাশ করে আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন যে আকর্ষণীয় না হলে তারা যেমন ইয়াতি মেয়েদের পরিত্যাগ করে তেমনি আকর্ষণীয় মেয়েদেরও তারা বিয়ে করতে পারবে না যদি তাদের ইনসাফের ভিত্তিতে পূর্ণ মাহর প্রদান এবং তাদের হক ন্যায়সঙ্গতভাবে আদায় না করে